بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু والصافات صفا فالزاجرات زجرا فالتاليات ذكرا إن إلهكم لواحد শপথ তাদের যারা সারিবদ্ধ হয়ে দাঁড়ানো অতপর ধমকিয়ে ভীতি প্রদর্শনকারীদের অতপর মুখস্থ আবৃত্তিকারীদের নিশ্চয় তোমাদের মাবুদ এক তিনি আসমানসমূহ জমিন ও এতদ উভয়ের মধ্যবর্তী সবকিছুর পালন কর্তা এবং পালন কর্তা উদয়াচল সমূহের ইন্না الكواكب وحفظا من كل شيطان مارد নিশ্চয়ই আমি নিকটবর্তী আকাশকে তারকারাজির দ্বারা সুশোভিত করেছি এবং তাকে সংরক্ষিত করেছি প্রত্যেক অবাধ্য শয়তান থেকে তারা ঊর্ধ্ব জগতের কোনো কিছু শ্রবণ করতে পারে না এবং চারদিক থেকে তাদের প্রতি উল্কা নিক্ষেপ করা হয় তাদেরকে বিতাড়নের উদ্দেশ্যে তাদের জন্য রয়েছে বিরামহীন শাস্তি তবে কেউ ছু মেরে কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিণ্ড তার পশ্চাৎ ধাপন করে فاستفتهم أهم أشد خلقا أم من خلقنا إنا خلقناهم من طين لازب بل عجبت ويسخرون আপনি তাদেরকে জিজ্ঞেস করুন তাদেরকে সৃষ্টি করা কঠিনতর না আমি অন্য যা সৃষ্টি করেছি আমি তাদেরকে সৃষ্টি করেছি এটেল মাটি থেকে বরং আপনি বিস্ময় বোধ করেন আর তারা বিদ্রুপ করে وإذا ذكروا لا يذكرون وإذا رأوا آية يستسخرون وقالوا إن هذا إلا سحر مبين যখন তাদেরকে বোঝানো হয় তখন তারা বুঝে না তারা যখন কোনো নিদর্শন দেখে তখন বিদ্রুপ করে এবং বলে কিছুই নয় এ যে স্পষ্ট জাদু আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হয়ে যাব তখনও কি আমরা পুনরুত্থিত হব আমাদের পিতৃপুরুষগণ কি বলুন হ্যাঁ এবং তোমরা হবে লাঞ্ছিত বস্তুত সে উত্থান হবে একটি বিকট শব্দ মাত্র যখন তারা প্রত্যক্ষ করতে থাকবে এবং বলবে দুর্ভাগ্য আমাদের এটাই তো প্রতিফল দিবস هذا يوم الفصل الذي كنتم به تكذبون احشروا الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون من دون الله فاهدوهم إلى صراط الجحيم বলা হবে এটাই ফয়সালার দিন যাকে তোমরা মিথ্যা বলতে একত্র করো গোনাহ গার্ডদেরকে তাদের দোসরদেরকে এবং যাদের ইবাদত তারা করত আল্লাহ ব্যতীত অতপর তাদেরকে পরিচালিত করো জাহান নামের পথে এবং তাদেরকে থামাও তারা জিজ্ঞাসিত হবে তোমাদের কি হলো যে তোমরা একে অপরের সাহায্য করছো না বরং তারা আজকের দিনে আত্মসমর্পণকারী وأقبل بعضهم على بعض يتساءلون قالوا إنكم كنتم تأتوننا عن اليمين তারা একে অপরের দিকে মুখ করে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে বলবে তোমরা তো আমাদের কাছে ডান দিক থেকে আসতে قالوا بل لم تكونوا مؤمنين وما كان لنا عليكم من سلطان بل كنتم قوما طاغين তারা বলবে বরং তোমরা তো বিশ্বাসীই ছিলে না এবং তোমাদের উপর আমাদের কোনো কর্তৃত্ব ছিল না বরং তোমরাই ছিলে সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় فحق علينا قول ربنا إنا لذائقون আমাদের বিপক্ষে আমাদের পালনকর্তার উক্তি সত্য হয়েছে আমাদেরকে অবশ্যই স্বাদ আস্বাদন করতে হবে আমরা তোমাদেরকে পথভ্রষ্ট করেছিলাম কারণ আমরা নিজেরাই পথভ্রষ্ট ছিলাম ইন্ন কাযালিকা নাফআলু বিল মুজরিমিন তারা সবাই সেদিন শাস্তিতে শরিক হবে অপরাধীদের সাথে আমি এমনি ব্যবহার করে থাকি إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون ويقولون أئنا لتاركو آلهتنا لشاعر مجنون তাদেরকে যখন বলা হতো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তখন তারা ঔদ্ধত্য প্রদর্শন করত এবং বলত আমরা কি এক উন্মাদ কবির কথায় আমাদের উপাস্যদেরকে পরিত্যাগ করব না তিনি সত্য সহ আগমন করেছেন এবং রসুলগণের সত্যতা স্বীকার করেছেন ইন্নাকুম লাযাইকুল আযাবিল আলীম وما تجزون إلا ما كنتم تعملون إلا عباد الله المخلصين তোমরা অবশ্যই বেদনাদায়ক শাস্তি আস্বাদন করবে তোমরা যা করতে তারই প্রতিফল পাবে তবে তারা নয় যারা আল্লাহর বাছাই করা বান্দা أولئك لهم رزق معلوم فواكه وهم مكرمون في جنات النعيم على سرر متقابلين তাদের জন্য রয়েছে নির্ধারিত রুজি ফলমূল এবং তারা সম্মানিত নিয়ামতের উদ্যানসমূহ মুখোমুখি হয়ে আসনে আসীন يطاف عليهم بكأس من معين بيضاء لذة للشاربين তাদেরকে ঘুরে ফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ সরাব পাত্র সুশুভ্র যা পানকারীদের জন্য সুস্বাদু তাতে মাথা ব্যথার উপাদান নেই এবং তারা তা পান করে মাতালো হবে না কান্নাহুন্না বাইদুন মাকনুন عين كأنهن بيض مكنون فأقبل بعضهم على بعض يتساءلون তাদের কাছে থাকবে নত আয়তলোচনা তরুণীগণ যেন তারা সুরক্ষিত ডিম অতপর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 আমরা শাস্তিপ্রাপ্তও হব না নিশ্চয়ই এই মহা সাফল্য এমন সাফল্যের জন্য পরিশ্রমীদের পরিশ্রম করা উচিত أذلك خير نزلا أم شجرة الزقوم إنا جعلناها فتنة للظالمين إنها شجرة تخرج في أصل الجحيم এই কি উত্তম আপ্যায়ন না জাক্কুম বৃক্ষ আমি জালিমদের জন্য একে বিপদ করেছি এটি একটি বৃক্ষ যা উদ্গত হয় জাহান নামের মূলে طلعها كأنه رؤوس الشياطين فإنهم لآكلون منها فمالئون منها البطون তুচ্ছ শয়তানের মস্তকের মতো কাফিররা একে ভক্ষণ করবে এবং এর দ্বারা উদর পূর্ণ করবে তদুপরি তাদেরকে দেওয়া হবে ফুটন্ত পানির মিশ্রণ অতপর তাদের প্রত্যাবর্তন হবে জাহান নামের দিকে إنهم ألفوا آباءهم ضالين فهم على آثارهم يهرعون তারা তাদের পূর্বপুরুষদেরকে পেয়েছিল বিপথগামী অতপর তারা তাদের পদাঙ্ক অনুসরণে তৎপর ছিল ولقد ضل قبلهم أكثر الأولين ولقد أرسلنا فيهم منذرين তাদের পূর্বেও অগ্রবর্তীদের অধিকাংশ বিপদগামী হয়েছিল আমি তাদের মধ্যে ভীতি প্রদর্শনকারী প্রেরণ করেছিলাম অতএব লক্ষ্য করুন যাদেরকে ভীতি প্রদর্শন করা হয়েছিল তাদের পরিণতি কি হয়েছে তবে আল্লাহর বাছাই করা বান্দাদের কথা ভিন্ন আর নুহ আমাকে ডেকেছিল আর কি চমৎকার ভাবে আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম আমি তাকে ও তার পরিবার বর্গকে এক মহা সংকট থেকে রক্ষা করেছিলাম এবং তার বংশধরদেরকেই আমি অবশিষ্ট রেখেছিলাম আমি তার জন্য পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে বিশ্ববাসীর মধ্যে নুহের প্রতি শান্তি বর্ষিত হোক আমি এভাবেই সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি সে ছিল আমার ইমানদার বান্দাদের অন্যতম অতপর আমি অপরাপর সবাইকে নিমজ্জিত করেছিলাম ইব্রাহিম من شيعته لإبراهيم إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون আর নুহপন্থীদেরই একজন ছিল ইব্রাহিম যখন সে তার পালনকর্তার নিকট সুষ্ঠু চিত্তে উপস্থিত হয়েছিল যখন সে তার পিতা ও সম্প্রদায়কে বলেছিল তোমরা কিসের উপাসনা করছো أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين তোমরা কি আল্লাহ ব্যতীত মিথ্যা উপাস্য কামনা করছো বিশ্বজগতের পালনকর্তা সম্পর্কে তোমাদের ধারণা কি فنظر نظرة في النجوم فقال إني سقيم অতপর সে একবার তারকাদের প্রতি লক্ষ্য করল এবং বলল আমি পীড়িত হতে যাচ্ছি فتولوا عنه مدبرين فراغ إلى آلهتهم فقال ألا تأكلون অতপর তারা তার প্রতি পিঠ ফিরিয়ে চলে গেল অতপর সে তাদের দেবালয়ে গিয়ে ঢুকল এবং বলল তোমরা খাচ্ছ না কেন তোমাদের কি হলো যে কথা বলছ না অতপর সে প্রবল আঘাতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল তখন লোকজন তার দিকে ছুটে এলো ভীত সন্ত্রস্ত পদে সে বলল তোমরা সহস্তে নির্মিত পাথরের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 অতপর সে যখন পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হল তখন ইব্রাহিম তাকে বলল বৎস আমি স্বপ্নে দেখি যে তোমাকে জবেহ করছি এখন তোমার অভিমত কি দেখো সে বলল পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারী পাবেন قد যখন পিতা পুত্র উভয়ই আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তাকে জবেহ করার জন্য সাহিত করল তখন আমি তাকে ডেকে বললাম হে ইব্রাহিম তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি নিশ্চয়ই এটা এক সুস্পষ্ট পরীক্ষা আমি তার পরিবর্তে দিলাম জবেহ করার জন্য এক মহান জন্তু وتركنا عليه في الآخرين سلام على إبراهيم আমি তার জন্য এ বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি যে ইব্রাহিমের প্রতি সালাম বর্ষিত হোক كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين এমনি ভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের একজন وبشرناه بإسحاق نبيا من الصالحين وباركنا عليه وعلى إسحاق ومن ذريتهما محسن وظالم لنفسه مبين আমি তাকে সুসংবাদ দিয়েছি ইসহাকের সে সৎকর্মীদের মধ্য থেকে একজন নবী তাকে এবং ইসহাকে আমি বরকত দান করেছি তাদের বংশধরদের মধ্যে কতক সৎকর্মী এবং কতক নিজেদের উপর স্পষ্ট জুলুমকারী ولقد مننا على موسى وهارون ونجيناهما وقومهما من الكرب العظيم আমি অনুগ্রহ করেছিলাম মুসা ও হারুনের প্রতি তাদেরকে ও তাদের সম্প্রদায়কে উদ্ধার করেছি মহাসংকট থেকে ونصرناهم فكانوا هم الغالبين وآتيناهما الكتاب المستبين وهديناهما الصراط المستقيم আমি তাদেরকে সাহায্য করেছিলাম ফলে তারাই ছিল বিজয়ী আমি উভয়কে দিয়েছিলাম সুস্পষ্ট কিতাব এবং তাদেরকে সরল পথ প্রদর্শন করেছিলাম وتركنا عليهما في الآخرين سلام على موسى وهارون আমি তাদের জন্য পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে মুসা ও হারুনের প্রতি সালাম বর্ষিত হোক এভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি তারা উভয়ে ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্যতম وإن إلياس لمن المرسلين إذ قال لقومه ألا تتقون নিশ্চয়ই ইলিয়াস ছিল রসুল যখন সে তার সম্প্রদায়কে বলল তোমরা কি ভয় করো না أتدعون بعلا وتذرون أحسن الخالقين الله ربكم ورب آبائكم الأولين তোমরা কি বাআল দেবতার ইবাদত করবে এবং সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে যিনি আল্লাহ তোমাদের পালন কর্তা এবং তোমাদের পূর্বপুরুষদের পালন কর্তা অতপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল অতএব তারা অবশ্যই গ্রেফতার হয়ে আসবে কিন্তু আল্লাহর খাঁটি বান্দাগণ নয় وتركنا عليه في الآخرين سلام على الياسين আমি তার জন্য পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে ইলিয়াসের প্রতি সালাম বর্ষিত হোক إنا كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين এভাবেই আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত وإن لوطا لمن المرسلين إذ نجيناه وأهله أجمعين إلا عجوزا في الغابرين নিশ্চয়ই লুত ছিলেন রসুলগণের একজন যখন আমি তাকে ও তার পরিবারের সবাইকে উদ্ধার করেছিলাম কিন্তু এক বৃদ্ধাকে ছাড়া সে অন্যদের সঙ্গে থেকে গিয়েছিল ثم دمرنا الآخرين وإنكم لتمرون عليهم مصبحين وبالليل أفلا تعقلون অতপর অবশিষ্টদেরকে আমি সমূলে উৎপাটিত করেছিলাম তোমরা তাদের ধ্বংসস্তূপের উপর দিয়ে গমন করো ভোরবেলায় এবং সন্ধ্যায় তারপরেও কি তোমরা বুঝো না وإن يونس لمن المرسلين إذ أبق إلى الفلك المشحون আর ইউনুসও ছিলেন পয়গম্বরগণের একজন যখন তিনি পালিয়ে বোঝাই নৌকায় গিয়ে পৌঁছেছিলেন فساهم فكان من المدحضين فالتقمه الحوت وهو مليم অতপর লটারি করালে তিনি দোষী সাব্যস্ত হলেন অতপর একটি মাছ তাকে গিলে ফেলল তখন তিনি অপরাধী গণ্য হয়েছিলেন فلولا أنه كان من المسبحين للبث في بطنه إلى يوم يبعثون যদি তিনি আল্লাহর তসবি পাঠ না করতেন তবে তাকে কেয়ামত দিবস পর্যন্ত মাছের পেটেই থাকতে হতো فنبذناه بالعراء وهو سقيم অতপর আমি তাকে এক বিস্তীর্ণ বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম তখন তিনি ছিলেন রুগ্ন وأنبتنا عليه شجرة من يقطين وأرسلناه إلى مئة ألف أو يزيدون আমি তার উপর এক লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গত করলাম এবং তাকে লক্ষ বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করলাম فآمنوا فمتعناهم إلى حين فاستفتهم ألربك البنات ولهم البنون তারা বিশ্বাস স্থাপন করল অতপর আমি তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপভোগ করতে দিলাম এবার তাদেরকে জিজ্ঞেস করুন তোমার পালনকর্তার জন্য কি কন্যা সন্তান রয়েছে এবং তাদের জন্য কি পুত্র সন্তান আলা নাকি আমি তাদের উপস্থিতিতে ফেরেস্তাগণকে নারী রূপে সৃষ্টি করেছি যেন তারা মন গড়া উক্তি করে যে আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন নিশ্চয়ই তারা মিথ্যাবাদী তিনি কি পুত্র সন্তানের স্থলে কন্যা সন্তান পছন্দ করেছেন তোমাদের কি হল তোমাদের এ কেমন সিদ্ধান্ত আফালা أم لكم سلطان مبين فأتوا بكتابكم إن كنتم صادقين তোমরা কি অনুধাবন করো না নাকি তোমাদের কাছে সুস্পষ্ট কোনো দলিল রয়েছে তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব আনো وجعلوا بينه وبين الجنة نسبا ولقد علمت الجنة إنهم لمحضرون তারা আল্লাহ ও জিনদের মধ্যে সম্পর্ক সাব্যস্ত করেছে অথচ জিনেরা জানে যে তারা গ্রেপ্তার হয়ে আসবে তারা যা বলে তা থেকে আল্লাহ পবিত্র তবে যারা আল্লাহ নিষ্ঠাবান বান্দা তারা গ্রেপ্তার হয়ে আসবে না فإنكم وما تعبدون ما أنتم عليه بفاتنين إلا من هو صال الجحيم অতএব তোমরা এবং তোমরা যাদের উপাসনা করো তাদের কাউকেই তার হাত থেকে বিভ্রান্ত করতে পারবে না শুধুমাত্র তাদের ছাড়া যারা জাহান নামে পৌঁছবে وما منا إلا له مقام معلوم وإنا لنحن الصافون وإنا لنحن المسبحون যদি আমাদের কাছে পূর্ববর্তীদের কোনো উপদেশ থাকত তবে আমরা অবশ্যই আল্লাহর মনোনীত বান্দা হতাম বস্তুত তারা এই কোরআনকে অস্বীকার করেছে এখন শীঘ্রই তারা জেনে নিতে পারবে আমার রসুল বান্দাগণের ব্যাপারে আমার এই বাক্য সত্য হয়েছে যে অবশ্যই তারা সাহায্য প্রাপ্ত হয় আর আমার বাহিনী হয় বিজয়ী فتول عنهم حتى حين وأبصرهم فسوف يبصرون অতএব আপনি কিছুকালের জন্য তাদেরকে উপেক্ষা করুন এবং তাদেরকে দেখতে থাকুন শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে أفبعذابنا يستعجلون فإذا نزل بساحتهم فساء صباح المنذرين আমার আজাব কি তারা দ্রুত কামনা করে অতপর যখন তাদের আমিনায় আজাব নাজিল হবে তখন যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের সকালবেলাটি হবে খুবই মন্দ وتول عنهم حتى حين وأبصر فسوف يبصرون আপনি কিছুকালের জন্য তাদেরকে উপেক্ষা করুন এবং দেখতে থাকুন শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين পবিত্র আপনার পরওয়ার দিগারের সত্তা তিনি সম্মানিত ও পবিত্র যা তারা বর্ণনা করে তা থেকে পয়গম্বরগণের প্রতি সালাম বর্ষিত হোক সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহ নিমিত্ত